এ মাসে আফগানিস্তান ইসলামী ইমারত মুজাহিদিনের হামলায় অন্তত দুই হাজার তিপ্পান্ন কুফার সেনা হতাহতের শিকার তেহরিকে তালেবান পাকিস্তানের হামলায় নিহত মোরতাদ সেনা সংখ্যা চল্লিশ মার্কিনীদের ড্রোন হামলায় সংগঠনটির নায়েবে আমিরের শাহাদত বরণ গাজুয়াতুল হিন্দের দামামা বেজে উঠছে হিন্দুস্তান রঞ্জিত মমিনের খুনে কেবল জাগ্রত হওয়ার অপেক্ষায় মুসলিমদের সোমালিয়ায় আশাবাদ যোদ্ধাদের হাতে নিহত একশত আশি সেনা আহত হয়েছে আরও প্রায় দুই শতাধিক মালিতে নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের যোদ্ধাদের হাতে শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি মুজাহিদিনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কাফেররা সতর্ক থাকার অনুরোধ সবাইকে সিরিয়াতে গণহত্যা চালাচ্ছে আসাদ সরকার এবং তার মিত্র রাশিয়া নীরব বিশ্ব পবিত্র ভূমি পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছেন মুজাহিদিন ইয়ামিনে আনসার সরিয়ার যোদ্ধাদের হাতে নিহত পঁয়ত্রিশ কোফা সেনা জনসাধারণের উপর হামলা কাপুরুষ কাফের সেনাদের এবং ফিলিস্তিনে ইসরায়েলিদের কর্তৃক মুসলিমদের পবিত্রতম মসজিদ আল আক্তার অবমাননা নির্যাতন থামছে না মুসলিমদের উপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল ফিরদাউস নিউজের মাসিক বুলেটিনে আপনাদেরকে মোবারকবাদ আর আপনাদের সাথে আছি আমি খালিদ মুন্তাসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য লড়াইকারী যোদ্ধারা আমেরিকা ও তার অনুগত গোলাম মুরতাদ আফগান সরকারি বাহিনীর উপর ছয় শত সাঁত্রিশটি হামলা সম্পাদন করেছেন এছাড়াও শত্রু বাহিনীর উপর বেশ কয়েকটি শহীদী হামলা করেছেন ইসলাম ইমারতের যোদ্ধারা মাসব্যাপী চালানো ওই সকল হামলায় আফগান মোরতাদ সরকারের রক্ষী বাহিনী এবং তার প্রভু ইসলামের প্রধান দুশ্মন আমেরিকার ক্রুসেডারদের অন্তত দুই হাজার তেপ্পান্ন সেনা হতাহতের শিকার হয়েছে মুজাহিদগণের হাতে বন্দী হয়েছে আরও কতিপয় কুফফার সেনা বিপরীতে ওই সকল অপারেশন পরিচালনা করতে গিয়ে একশত জন মুজাহিদ হতাহত হয়েছেন এ মাসে আরও প্রায় শতাধিক সেনা নিজেদের ভুল বুঝতে পেরে মুজাহিদগণের সাথে যোগদান করেছেন মুজাহিদগণ শত্রু বাহিনীর হাত থেকে বেশ কয়েকটি এলাকাসহ অনেক চেকপোস্ট মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে এনেছেন এছাড়াও বিপুল পরিমাণ গণিমত লাভ করেছেন ইসলামী ইমারতের যোদ্ধারা এদিকে আমেরিকা এবং আফগান মোরতাদ সরকারি বাহিনীর যৌথ হামলায় জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মুজাহিদিনের সাথে পেরে না উঠে সাধারণ মুসলিমদের ওপরই শত্রুদের হিংস্র নজর পড়েছে কাপুরুষের মতো তারা মাদ্রাসার ছাত্রসহ অনেক বেসামরিক নাগরিককে ধরে নিয়ে গেছে শত্রুদের এরব কাপুরুষোচিত আচরণ চলছে বহুকাল ধরেই তাদের সাধ্য হয়ে ওঠেনি কখনো মুসলিমদেরকে সম্মুখ লড়াইয়ে সামরিকভাবে এবং মানসিকভাবে হারিয়ে দেওয়া তাই তারা সাধারণ মুসলিমদের উপর তাদের হিংস্র দৃষ্টি ফেলে যাদের বেশিরভাগই নারী শিশু এবং বৃদ্ধ এদিকে তেহরিকে তালেবান পাকিস্তানের মুজাহিদগণ পাকিস্তানের মুরতাদ সেনাদের ওপর নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছেন এ মাসে পাঁচটি হামলা করে মোরতাদ সেনাদের চল্লিশ সদস্যকে নিহত করেছেন তেহরিকে তালেবান পাকিস্তানের যোদ্ধারা পাকিস্তানে মুসলিমদের উপর আমেরিকার আধিপত্য বিস্তারে সাহায্য করছে এ সকল মোরতাদ সেনা এদেরকে হত্যা করার মাধ্যমে মুমিনদের অন্তরকে প্রশান্ত করেছেন যোদ্ধারা এদিকে তেহরিকে তালেবান পাকিস্তান যোদ্ধাদের নায়েবে আমির মার্কিনী সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর সুরা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী এ মাসে নতুন নায়বে আমির হিসেবে শেখ মুফতি নুরুল্লাহ মেহসুদ হাফিজাহুল্লাহকে ঘোষণা করা হয়েছে কাশ্মীরে আনসার গাজওয়াতুল হিন্দের মুজাহিদগণ দখলদার বর্বর মালাউন সেনাদের বিরুদ্ধে নিজেদের জানমাল বিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এ মাসে তিনজন মুজাহিদ সেখানে শাহাদত বরণ করেছেন অপরদিকে মালাউন গোষ্ঠী ভারতে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করতে এবং ইসলামকে ধ্বংস করতে প্রকাশ্যে প্রশিক্ষণ নিচ্ছে মুসলিমদেরকে ভারত থেকে বিতারণের জন্য অবৈধ নাগরিক হিসেবে ঘোষণা করেছে ইসলাম বিরোধী ভারত সরকার বলা যায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের করা ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ যেন দরজায় করা নাড়ছে তবে আজও মুসলিমদের অসচেতনতা সত্যিই দুঃখের বিষয় তাকে হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার তার ঘাড়ে ধরা হয়েছে সে কেমন যেন নিশ্চিন্তের ঘুমে বিভুর এদিকে হারাকাতুর সাবাব আল মুজাহিদিনের যোদ্ধারা শরীয়ত প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই চালিয়ে যাচ্ছেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে এ মাসে সোমালিয়ায় আর সাবাবের যোদ্ধাদের চালানো বায়ান্নটি হামলায় একশত আশি কুফফার সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও প্রায় দুই শত শত্রু সেনা মার্চ মাসের শেষ সপ্তাহে মুজাহিদিনের হামলায় সোমালিয়ান মন্ত্রী ইসলামের দুশ্মন আব্দুল হাফিজ ইউসুফ নিহত হয়েছে উল্লেখ্য আশাবাদের যোদ্ধারা ইতিমধ্যে সোমালিয়ার বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনেছেন এবং সেখানে পরিপূর্ণভাবে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ মালিতে নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের যোদ্ধারা ইসলামের শত্রুদের উপর পাঁচটি হামলা করে শত্রুদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন অন্তত চার শত্রু সেনা নিহত হয়েছে ওই সকল হামলায় মুজাহিদগণ শত্রুদের থেকে বিপুল পরিমাণে গণিমত লাভ করেছেন এদিকে শত্রুরা মুজাহিদগণের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে তাদের অপপ্রচারের ব্যাপারে জামায়াত নুসরাতুল ইসলাম ও আল মুসলিমিনের পক্ষ থেকে লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে মুসলিমদের মনে মুজাহিদিনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করাই মূলত ওই সকল কাফেরদের এরকম অপপ্রচারের কারণ সিরিয়া থেকে প্রতিনিয়ত গণহত্যার সংবাদ আসছে তবে এর সাথে আশা নিয়েও আসছে কিছু সংবাদ মার্চ মাসে সিরিয়াতে ইসলামী ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য লড়াইকারী যোদ্ধারা আসাদ বাহিনী এবং তার মিত্র রাশিয়ার উপর সাতাইশটি হামলা করেছেন এতে প্রায় দেড় শত শত্রু সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় দুই শত সেনা আর শত্রুদের বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ধ্বংস করেছেন মুজাহিদিন এদিকে বিশে মার্চের একটি রিপোর্ট জানিয়েছে কেবল সিরিয়ার অবরুদ্ধ গুতায় গত এক মাসে সন্ত্রাসী আসাদ বাহিনী এবং রাশিয়া সহ আন্তর্জাতিক কুফার জোটের হামলায় দেড় হাজারেরও অধিক সাধারণ নাগরিক নিহত হয়েছে সেখানে প্রতিনিয়তই কুফফার বাহিনীর বিমান হামলায় শত শত সাধারণ মুসলিম হতাহতের শিকার হচ্ছেন নিহতদের বেশিরভাগই ছিল নারী এবং শিশু বহু জনবসতিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই সকল হামলায় তবুও সন্তুষ্ট নয় কুফফার নেতা আসাদ সে আরও দেড় মিলিয়ন মুসলমানকে হত্যা করতে চায় বলে তথ্য আসে একটি চ্যানেলে ইয়েমেন থেকে প্রাপ্ত সংবাদ থেকে জানা যায় ইয়েমেনের আনসারুশরিয়ার যোদ্ধারা হুতি সেনাদের উপর নয়টি হামলা করেছেন এতে অন্তত পঁয়ত্রিশ হুতি সন্ত্রাসী সেনা নিহত হয়েছে এছাড়াও পাঁচ শিয়া এবং পাঁচ হুতিকে বন্দি করেছেন যোদ্ধারা আর ওই সকল হামলায় আটজন যোদ্ধা শাহাদত বরণ করেছেন হুতিদের হামলায় বেসামরিক নাগরিকদের প্রায় তিনজন শহীদ এবং আরও দশজনের মতো আহত হয়েছেন সবশেষে আসছি ফিলিস্তিনের সংবাদ নিয়ে ফিলিস্তিনে মাটিতে তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা পবিত্র মসজিদুল আকসাতে তারা নেচে গিয়ে প্রবেশ করছে এবং মসজিদের পবিত্রতাকে নষ্ট করছে ইসরায়েলি সন্ত্রাসী সেনারা মুসলিমদের উপর নির্যাতন বাড়িয়ে চলেছে গত শুক্রবারে মুসলিমদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে বোমা নিক্ষেপ করে তারা পনেরো জনের মতো ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং আহত করেছে আরও প্রায় এক সহস্রাধিক ফিলিস্তিনি মুসলিমকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আল ফিরদাউস নিউজের মাসিক বুলেটিনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মা এবং এ উম্মার জন্য নিজেদের জীবন বিরানো মুজাহিদিনের খবরাখবর জানতে আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন আল ফিরদাউস নিউজে খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার